ওই ছোট দিকে দিকে হুসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী ওই ছোট দিকে দিকে হুসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী তারা কেন কবে যে রাশিয়ার বললুক সেই থেকে শঙ্কিত মার কিনে উল্লুক ওই ছোট দিকে দিকে হুসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী ওই ছোট দিকে দিকে হুসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী ভয়ে কাপে বাংলায় এক দল হেতা সেতা খুঁজে ফিরে তালেবান সেনা দল দূরবীন দিয়ে দেখে ভারতীয় রাজাকার মাদ্রাসা মসজিদে অস্ত্রের ভান্ডার সন্ত্রাসী লম্পট পায় ভাত পেনশন বিনা দোষে আলিমের রিমান ডিটেনশন ওই চোটে দিকে দিকে হুসামার বাহিনী মোল্লা উমর রচে পথ কাহিনী ওই চোটে দিকে দিকে হুসামার বাহিনী মোল্লা উমর রচে পথ কাহিনী তারা খেলো কবে রাশিয়ার বললো সেই থেকে শঙ্কিত মার কিনি উল্লুক ওই ছোট দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচ খেলা পথ কাহিনী ওই ছোট দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচ খেলা পথ কাহিনী অস্ত্রের ছবি দেখে পত্রিকা মোলাটে সরকার মশায়ের চোখ হয় ঘোলাটে কাগজের বাঘ বুঝি এই জাগে উঠলো কেড়ে গদি বুঝি তালেবান ছুটলো জিহাদের বইগুলো খুঁজে করে জব্দ অশ্লীল বই নিয়ে নেই কোন শব্দ ওই ছোট দেখে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচ পথ কাহিনী ওই ছোট দেখে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচ পথ কাহিনী তারা গেল কবেই যে হাসিয়ার বলল সেই থেকে শঙ্কিত মার কিনে উল্লুক ওই ছোট দেখে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচ পথ কাহিনী ওই ছোট দেখে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচ পথ কাহিনী এনজিও ছাড়পুক সারা দেশ ছড়িয়ে গরিবের খুন চুষ গায়ে গায়ে বেরিয়ে নারীকে সবক দেয় স্বামী কর তেজ এ দেশ বানাতে চায় খ্রিস্টান রাজ্য ধর্ষিতা ললনার বুক ফাটা চিৎকার এইভাবে দেশ গড়ে জালিমের সরকার ওই ছুটে দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী ওই ছুটে দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী তারা খেলো কবে যে আসিয়ার ভল্লুক সেই থেকে শঙ্কিত তোমার কিনে উল্লুক ওই ছোট দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচ খেলা পথ কাহিনী ওই ছোট দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচ খেলা পথ কাহিনী বাজিছে দামামাই জাগ জাগ মুজাহিদ জালিম নিপাত কর শাহাদত যাবনিত দেহে যদি থাকে কিছু কালিদের রক্ত ময়দানে ছুটে আয় চলে যায় রক্ত বাতিলের টুটি চেপে ধর নাহি তার ধর তরবারি হাতে বলো আল্লাহু আকবার হই ছোট দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী ওই ছোট দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী তারা গেল কবে যে হাসিয়ার ভল্লু সেই থেকে শঙ্কিত মার কিনে উল্লু ওই ছোট দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী ওই ছোট দিকে দিকে উসামার বাহিনী মোল্লা উমর রচে খেলাফত কাহিনী তারা গেল কবে যে রাশিয়ার ভুল্লু সেই থেকে শঙ্কিত মার্কিন উল্লু ওই ছোট দিকে দিকে ওসামার বাহিনী মোল্লা উমর রচ খেলাফত কাহিনী ওই ছোট দিকে দিকে ওসামার বাহিনী মোল্লা উমর রচ খেলাফত কাহিনী ওই ছোট দিকে দিকে ওসামার বাহিনী মোল্লা উমর রচ খেলাফত কাহিনী